সাথী হারা একা পথে এসেছিলে তুমি আদর করে কোলে তুলে দিতে কত চুমি সাথী হারা একা পথে এসেছিলে তুমি আদর করে কোলে তুলে দিতে কত চুমি শেষ দেখাতে স্মৃতির পাতায় টলমল ঢেউ খেলে যাই ভোরবেলাতে নামিয়ে আধার কেন গেলে তুমি বাবা বাবা আছর ধারায় কাঁদছি বসে সঙ্গপণে আমি বাবা তোমার আশায় আজ পথে কাঁদছি বসে আমি সাথী হারা একা পথে এসেছিলে তুমি আদর করে কোলে তুলে দিতে কত চুমি শেষ দেখাতে স্মৃতির পাতায় টল টলমল ঢেউ খেলে যায় ভোরবেলাতে নামিয়ে আধার কেন গেলে তুমি বাবা বাবা অঝোর ধারায় কাঁদেছি বসে সঙ্গপনে আমি বাবা তোমার আশায় আজ পথে কাঁদছি বসে আমি তোমার বেদনাতে বুক যন্ত্রণারী সাগর হয়ে রা বুকের খাঁচার সুখ পাখিরা হাজার ভাষায় দুঃখের কথা ক তোমার বেদনাতে বুক যন্ত্রণারি সাগর হয়ে বুকের খাঁচার সুখ পাখিরা হাজার ভাষায় দুঃখের কথা ক সেই দুঃখের স্রোতে ভেসে ভেসে এখন বুঝেছি বাবা তুমি হলে এ জীবনে সবার চেয়ে দামি বাবা বাবা অচুর ধারায়